আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহুয়ানুসাল্লি আলা রসুলহিল করিম আমাবাদ প্রিয় দর্শক আমরা রিবা নিয়ে আলোচনা করেছিলাম যে রিবা বা সুদ যখন সমাজ থেকে উঠিয়ে দেওয়া হয় তখন সে সমাজে প্রকৃত বাজারে বিনিয়োগ বেড়ে যায় মানুষ সেখানে সরাসরি কৃষি বা অন্যান্য জায়গায় বিনিয়োগ করে থাকেন এবং সেটার সুফল সমাজের প্রতিটা মানুষ ভোগ করে থাকেন এখন প্রশ্ন থাকে যে যখন আমরা সমাজে রিবা বা সুদ উঠিয়ে দিচ্ছি সুদ ছাড়া আমাদের বিকল্প কি আছে এই প্রশ্নটা আমাদের কাছে প্রায় আসে অনেক ভাই প্রশ্ন করেন যে যখন সুদ থাকছে না তখন আমরা ব্যবসা কিভাবে করব। আমরা ব্যাংকের কাছে কিভাবে যাব ব্যাংক কিভাবে আমাদেরকে সুদ ছাড়া বিনিয়োগ দেবে আর অন্যদের সাথেই বা আমরা কিভাবে সুদ ছাড়া ব্যবসা করব। আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বিভিন্ন মোড় ইসলামিক অর্থনীতির বিভিন্ন মোড় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব মুশারাকা নিয়ে মুশারাকা হচ্ছে একটা পার্টনারশিপ চুক্তি যৌথ ব্যবসার চুক্তি যে চুক্তিতে একাধিক ব্যক্তি বা একাধিক পক্ষ একসাথে হয়ে একটা ব্যবসা পরিচালনা করে থাকেন এটা সুদ থেকে বাঁচার সবচেয়ে চমৎকার একটা বিকল্প হতে পারে আমরা যখন কোনো একটা ব্যবসা শুরু করতে চাই তখন আমাদের প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বিনিয়োগ বা মূলধনের এবং সেই মূলধন যেহেতু আমাদের কাছে থাকে না তখন আমরা কি করি আমরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বারস্থ হই কিংবা পরিচিত কারো দ্বারস্থ হই এই চুক্তিতে যে তারা আমাদেরকে যখন একটা নির্দিষ্ট অঙ্ক দেবে সে তার এগেনস্টে আমরা তাকে একটা নির্দিষ্ট লাভ দেব ধরুন কেউ আমাদেরকে এক লক্ষ টাকা দিচ্ছে আমরা তাকে দশ পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকার দশ পার্সেন্ট বা দশ হাজার টাকা তাকে ফেরত দেব আমরা কিন্তু এত পর্ব আলোচনা করেছি যে এটাই সুদ এখন এটা যখন নিষিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমাদের কাছে বিকল্প কি থাকছে তো সেটাই আজকে আমরা প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে মুশারাকা নিয়ে মুশারাকা হচ্ছে একটা পার্টনারশিপ চুক্তি যৌথ ব্যবসার চুক্তি অংশীদারিত্ব চুক্তি যেখানে দুটো কমপক্ষে পক্ষ থাকবেন এর চেয়ে বেশিও পক্ষ হতে পারেন দুটো পক্ষ হতে পারেন দুটো প্রতিষ্ঠান হতে পারেন দুটো ব্যক্তি হতে পারেন বা দুই বা ততোধিক দুইয়ের বেশিও হতে পারেন এখানে প্রতিটা পক্ষ বা প্রতিটা ব্যক্তি আমরা ব্যক্তি দিয়ে শুরু করি প্রত্যেক ব্যক্তি সাধারণত মূলধন বিনিয়োগ করে থাকবেন সেটা যে কোনো রেশিও হতে পারে যেমন ধরুন আমরা একদম উদাহরণে চলে যাই দুজন ব্যক্তি মিলে একটা ব্যবসা করবেন সে ব্যবসায় মূলধন প্রয়োজন পাঁচ লক্ষ টাকা তো এক ব্যক্তি দিলেন সেখানে আড়াই লক্ষ টাকা আরেকজন দিলেন সেখানে আড়াই লক্ষ টাকা খুব খুব সিম্পল এবং সাধারণ একটা উদাহরণ দুই ব্যক্তি সেখানে মূলধন দিলেন মূলধন দেওয়ার পর হয়তো দুইজন মিলেই সেই ব্যবসা পরিচালনা করবেন অথবা কথা থাকলো এভাবে যে একজন ব্যবসা পরিচালনা করবেন আরেকজন ব্যবসা পরিচালনায় কোনো অংশগ্রহণ করবেন না তিনি শুধু মূলধন বিনিয়োগ করবেন পরিভাষায় আমরা যিনি কোনো শুধুমাত্র মূলধন বিনিয়োগ করবেন তাকে স্লিপিং পার্টনার বলে থাকি আক্ষরিক অর্থে যা যা বোঝায় সেটা হচ্ছে ঘুমন্ত অংশীদার অর্থাৎ এমন অংশীদার যিনি ব্যবসার যে পরিচালনাগত কাজ সেখানে সরাসরি কোনো অংশগ্রহণ করবেন না আরেকজন থাকেন যিনি তাকে আমরা বলি ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপক অংশীদার যিনি অংশীদারিত্ব শুধুমাত্র মূলধন দিয়ে নয় বরং তিনি কাজ করেও অংশীদারিত্বের দায়িত্ব নির্বাহ করবেন তো এই যে দুই ধরনের পার্টনার আমরা পেলাম স্লিপিং পার্টনার এবং আপনার ম্যানেজিং পার্টনার এই দুজনের মাঝে প্রফিট রেশিওটা কি হবে মূলধনের তো তারা বিনিয়োগ করলেন অর্ধেক অর্ধেক করে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা মূলধন ছিল সেখানে প্রত্যেকে আড়াই আড়াই তথা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা দুই ভাগের এক ভাগ এবং দুই ভাগের এক ভাগ এভাবে তারা মূলধন বিনিয়োগ করেছেন কিন্তু তাদের প্রফিটটা কিভাবে হবে লাভটা কিভাবে বন্টন হবে লাভটা বন্টন হওয়ার নিয়ম হচ্ছে তাদের ব্যবসা থেকে যে আয় হবে সে আয় থেকে খরচ বাদ দেওয়ার পর যা থাকে লাভ আমরা পরিভাষায় প্রফিট বা লাভ বা আরবিতে রিভ বলা হয়ে থাকে যখন মূল যে আয় গ্রস যে রেভিনিউ গ্রস রেভিনিউ থেকে যখন এক্সপেন্স বা খরচ বাদ দেওয়া হয় সেটার পরে অবশিষ্ট যা থাকে সেটাকে বলা হয় প্রফিট ওই প্রফিটের সুনির্দিষ্ট হার নির্ধারণ করা যাবে যেমন ধরুন বলা হলো যে প্রফিটের পঞ্চাশ পার্সেন্ট বা অর্ধেক পাবেন প্রথম ব্যক্তি আর প্রফিটের অর্ধেক পাবেন দ্বিতীয় ব্যক্তি এটা যে কোনো হার হতে পারে যেহেতু এক এক পক্ষ ম্যানেজ করছেন আরেক পক্ষ শুধু মূলধন দিচ্ছেন কাজেই ম্যানেজিং পার্টনার যিনি যিনি ব্যবস্থাপনা করছেন স্বাভাবিকভাবেই তার প্রফিটের হার আরও বেশি হতে পারে অর্থাৎ তিনি পঞ্চাশ পার্সেন্ট মূলধন দিয়েছেন কিন্তু তার প্রফিটের হার ষাট পার্সেন্ট হতে পারে এটাতে কোনো সমস্যা নেই এখন যদি প্রফিটের হারটা এভাবে ভাগ করা হয় যে বলা হচ্ছে প্রফিট বা বলা হচ্ছে লাভের অংশ কিন্তু এভাবে নির্ধারণ করা হয়েছে যে ব্যবসা থেকে যা আয় হবে সে আয়ের পঞ্চাশ পার্সেন্ট ধরুন রাশেদ যিনি আড়াই লক্ষ টাকা দিয়েছেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে খালেদ ধরুন যিনি ম্যানেজিং পার্টনার তো এমনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সহি হবে না সঠিক হবে না কেন কারণ হচ্ছে যখন আয়ের পঞ্চাশ পার্সেন্ট বলা হচ্ছে সেই বা যেটা গ্রস রেভিনিউ আমরা একটু আগে যেটা বলেছি গ্রস রেভিনিউর ভিতর থেকে কিন্তু এখনো খরচ বাদ দেওয়া হয়নি তো ধরুন আয় থেকেই সরাসরি যখন আপনার রাশেদকে বা প্রথম ব্যক্তিকে আমরা লাভের মানে একটা অংশ দিয়ে দিলাম বাকি যে অংশটুকু সেটা হয়তো পুরো খরচ নির্বাহ করার মতো উপযুক্ত থাকবে না যথেষ্ট থাকবে না তখন সেখান থেকে খরচ বাদ দেওয়ার পরে হয়তো এরকম হতে পারে যে আরেকজন পার্টনার যিনি তিনি কোনো লাভের অংশই পাবেন না যার কারণে যেহেতু এটা একটা মুশারাকা বা অংশীদারিত্বের ব্যবসা আর অংশীদারিত্বের ব্যবসার মধ্যে অংশীদারিত্বটা হয়ে থাকে সাধারণত প্রফিটের মধ্যে লাভের মধ্যে লাভের মধ্যে এখানে এক পক্ষ আরেক পক্ষের কাছ থেকে লাভ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে কাজে এই ধরনের শর্ত আমরা প্রফিটের ক্ষেত্রে কিন্তু করতে পারবো না একইভাবে যদি এরকম বলা হয় যে প্রফিটের সরি ক্যাপিটালের বা মূলধনের দশ পার্সেন্ট তাকে দেয়া হবে সেটাও কিন্তু আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা প্রফিটের অংশ না কারণ মূলধনের দশ পার্সেন্ট যখন আমি কাউকে ওয়াদা করছি যে দেব তখন কিন্তু মূলধনের দশ পার্সেন্ট বলা আর সেখানে আমি একটা ফ্ল্যাট ধরুন এই জায়গায় যদি আড়াই লক্ষ টাকার দশ পার্সেন্ট হয়ে থাকে তাহলে আড়াই লক্ষর দশ পার্সেন্ট বলা অথবা আড়াই পঁচিশ হাজার টাকা বলা একই কথা কাজেই যেন আমরা তাকে তার আড়াই লক্ষ টাকার বিপরীতে পঁচিশ হাজার টাকা ফিক্সড তাকে আমরা রিটার্ন দিচ্ছি যেটা রিবা বা যেটা সুদ কাজে আমাদের এখানে একটাই উপায় বাকি থাকলো সেটা হচ্ছে লাভের রেশিও বা লাভের হার নির্ধারণ করা আর লাভ বলা হয় মূল আয় থেকে সকল প্রকার খরচ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাকে এখন প্রসঙ্গ হচ্ছে যে লস কিভাবে নির্ধারণ করা হবে ধরুন আমরা এই উদাহরণটাতে আরেকটু ভিন্নভাবে ভিন্ন একটা সিনারিও কল্পনা করি যে রাশেদ এবং খালেদ আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা না দিয়ে বরং ধরুন রাশেদ দুই লক্ষ টাকা দিয়েছে আর খালেদ তিন লক্ষ টাকা দিয়েছে মোট মূলধন পাঁচ লক্ষ টাকা অর্থাৎ রাশেদের আপনার মূলধনের অংশ হচ্ছে হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর খালেদের মূলধনের হার হচ্ছে ষাট পার্সেন্ট আর রাশেদ সেখানে ম্যানেজিং পার্টনার বা কাজ করছে যেহেতু সে কাজ করছে এজন্য তাকে আমরা আরো দশ পার্সেন্ট প্রফিট বেশি দিচ্ছি অর্থাৎ তার মূলধনের অনুপাতিক হার হচ্ছে চল্লিশ পার্সেন্ট কিন্তু তাকে আমরা আরো দশ পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিচ্ছি আর খালেদ সে ষাট পার্সেন্ট বিনিয়োগ করেছে কিন্তু তাকেও আমরা পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিচ্ছি যেহেতু সে কাজ করছে না এই অবস্থায় এখন যদি তাদের লস হয় অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করলাম যদি প্রফিট হয় যেমন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের পর এক লক্ষ টাকা প্রফিট হলো সেখানে আমরা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হিসেবে পঞ্চাশ হাজার এবং পঞ্চাশ হাজার করে দুজনের মাঝে বন্টন করে দিলাম এটা খুবই সুস্পষ্ট বিষয় কিন্তু যদি এখন লস হয় তখন কি কি ঘটনা ঘটবে কারণ প্রফিটের রেশিও তো ছিল পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আমাদের মাঝে আমরা অনেকেই ভুল করে থাকি আমরা ধরে নেই যে যেহেতু প্রফিটের আপনার পার্সেন্টেজ হচ্ছে বা প্রফিটের হার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কাজেই লসও পঞ্চাশ পঞ্চাশ অংশে ভাগ করা হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লস বহন করবেন রাশেদ এবং পঞ্চাশ পার্সেন্ট লস বহন করবেন খালেদ কিন্তু বিষয়টা সঠিক নয় সঠিক বিষয় যেটা সেটা হচ্ছে লস সবসময় মূলধনের রেশিও অনুসারে ভাগ করা হবে আলী রাজি আল্লাহ আনহুর একটা উক্তি আছে যে আর রিফ আলা মাস্তালাহা আলাইহি ওয়াল খাসার আলা রসিল মাল রিভ বা প্রফিট হচ্ছে উভয় মিলে যা নির্ধারণ করে সে অনুযায়ী বন্টন করা হবে আর খাসার বা লস যেটা হবে সেটা সবসময় মূলধনের আনুপাতিক হারে বন্টন করতে হবে কাজে এই ক্ষেত্রে যদি এক লক্ষ টাকা লস হয়ে যায় তাহলে যদিও প্রফিট পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ছিল কিন্তু ক্যাপিটাল বা মূলধন যেহেতু চল্লিশ ষাট ছিল কাজে চল্লিশ হাজার বহন করতে হবে রাশেদকে আর ষাট হাজার টাকা বহন করতে হবে খালেদকে এখন রাশেদ যদি এরকম শর্ত দিয়ে দেয় যে না আমি কোনো লস বহন করব না তাহলে সেটা জায়েজ হবে না রাশের যদি বলে যে পঞ্চাশ পার্সেন্ট আমি বহন করব তুমি পঞ্চাশ পার্সেন্ট বহন করবে সেটাও সঠিক হবে না বরং সেই শর্ত বাতিল হয়ে তাদেরকে পঞ্চাশ পঞ্চাশ অনুসারী বন্টন করতে হবে মোট কথা লসের ক্ষেত্রে অন্য যে কোনো নিয়ম যদি এখানে অনুসরণ করা হয় সেটা সঠিক হবে না বরং সর্বাবস্থায় লস মূলধনের আনুপাতিক হারে বন্টন করা হবে হ্যাঁ একটা বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যদি এই লসটা খালেদ বা ম্যানেজিং পার্টনার যিনি তার অব্যবস্থাপনার কারণে হয়ে থাকে অথবা তার নেগলিজেন্স আমরা ইংরেজিতে নেগলিজেন্স বলে থাকি তার অবহেলা অথবা আরবিতে বলে থাকি আমরা তাদ্দি হ্যাঁ তার তার অবহেলা হতে পারে তার অব্যবস্থাপনা হতে পারে অথবা চুক্তির মধ্যে যে শর্ত ছিল সেই শর্তগুলো তিনি অনুসরণ করেননি চুক্তিতে এক ধরনের চাল বিক্রয়ের কথা ছিল তিনি অন্য ধরনের চাল বিক্রয় করেছেন চুক্তিতে এক জায়গায় বিজনেস ব্যবসা করার কথা ছিল তিনি অন্য জায়গায় ব্যবসাটা করেছেন চুক্তিতে এক এক দেশ থেকে মাল ইম্পোর্ট করার কথা ছিল তিনি অন্য দেশ থেকে মাল ইম্পোর্ট করেছেন অর্থাৎ কোয়ালিটিতে ভিন্ন হয়েছে কোয়ান্টিটিতে ভিন্ন হয়েছে প্লেসে ডিফারেন্স হয়েছে অথবা মূল্যতে তারতম্য হয়েছে যে কোনোভাবে তিনি চুক্তির লঙ্ঘন করার কারণে ব্যবসাটায় লস হয়েছে এমন যদি হয়ে থাকে তাহলে যতটুকু লস হয়েছে তার চুক্তি লঙ্ঘনের কারণে ততটুকু লস যিনি ম্যানেজিং পার্টনার বা ব্যবস্থাপনা অংশীদার ব্যবস্থাপক অংশীদার তাকে বহন করতে হবে আর এছাড়া অন্য যে কোনো লস যদি হয়ে থাকে তাহলে মূলধনের রেশিও অনুপাতে বহন করতে হবে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আমরা মুশারাকা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওবরাকাতু